স্থাপন না করবে রমজান মাস সেই সুযোগ আমাদের এনে দেয় রমজান মাসে এখনো সুযোগ আছে আজকের আলোচ্য বিষয়ে তাই আমাদের পিছনের সবগুলো যাচাই বাছাই করে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমাদের গুণাগুলো ক্ষমা হলো কিনা এ যাচাই করার জন্য আজকের আলোচনা হচ্ছে আত্মবাতুয়াল আল ইস্তেকফার রমজান মাস তবা ইস্তেকফারের মাস আমরা সকলেই গুনাহাগার আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আদম খত্তাউন অখৈরুল খত্তাইনা আবুন সকল বনি আদম গুনাহ করে সব বনি আদম পাপী এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি সে যে তবাও করে ভালো পাপিকে পাপি সবাই পাপীদের মধ্যে ভালো হচ্ছে ওই ব্যক্তি যে তবাও করে হাদিসটা আছে সহি তিরমিজির দুই হাজার চারশো নিরানব্বই মা মাজার চার হাজার দুইশো একান্ন এই কারণেই আল্লাহ সুবাহান পবিত্র কোরআনে মমিনদেরকে আহ্বান করছেন আমানু তুবু ইরাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তবা করো তাওবাতান নাসুহা খালেস তওবা পিওর তবা করো খালেস তবার মানে হচ্ছে অতীতের কৃত গুনাহের জন্য লজ্জিত হওয়া দুঃখিত হওয়া ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকার করা যা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কয়টা কাজ হলো তিনটা কাজ অতীতের গুণাহের জন্য দুঃখিত লজ্জিত হওয়া ভবিষ্যতে এটা না করার জন্য অঙ্গীকার করা যা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন খালি মাফ করবেন না কোরআনের আয়াত পরিষ্কার আল্লাহ তালা যাদের তবাক কবুল করবেন আল্লাহ সুবহান তাদের যত গুণা আছে সব গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন কোরআনের সুরায় আল খান পঁচিশ নম্বর সুর আর সত্তর এবং একাত্তর নম্বর আয়াত পড়বেন কি মজার আয়াত আনন্দ পাবেন একদিকে আল্লাহর ভয় থাকবে আর একদিকে আশা থাকবে ভয় থাকবে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে না আমি তো বাঁচতে পারবো না আশা থাকবে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে গুণা থেকে তবা করার সুযোগ দিয়েছেন আল্লাহ তারা কি সুন্দর বলছেন যে তবা করলো ইমান আনলো ন্যাক আমল করলো আল্লাহ সুবাহ তাদের অন্যায় এবং পাপ গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু সুরা আল ফোরকান পঁচিশ নম্বর সুরার সত্তর নম্বর আয়াত এ কারণে বুখারের একটা হাদিস খুবই আনন্দ দেয় আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসালাম একটা উদাহরণ দিচ্ছেন মরুভূমি অঞ্চল আরব দেশ একজন লোক এক মাসের দূরত্বের সফরে যাওয়ার জন্য এক মাসের জন্য প্রয়োজনীয় খাবার পানীয় নিয়ে একটা উটের পিঠে রওনা করল অর্ধেক পথ যাওয়ার পরে প্রচন্ড রৌদ্র দুপুরের সময় একটা গাছের তলায় এসে শুয়ে পড়লো উটটাকে রেখে দিয়ে ঘুম থেকে উঠে দেখে তার উট নাই হারিয়ে গেছে যে উঠের পিঠে তার খাবার পানীয় উট নেই এক পাহাড়ে গেল পাওয়া যাচ্ছে না আর এক পাহাড়ে দৌড় দিয়ে গেও পাওয়া যাচ্ছে না কোথাও সন্ধান নেই বরং দুপুরের রৌদ্র মরুভূমির রৌদ্র উট তালাশ করতে গিয়ে তার কলিজা শুকিয়ে গেছে মুখের পানি শুকিয়ে গেছে এখন তাকে আর মৃত্যু ছাড়া কোনো উপায় নেই গাছের তলায় এসে হাদিসে বলা হয়েছে আবার গালের নিচে ডান হাত দিয়ে শুয়ে পড়েছে মৃত্যুর জন্য অপেক্ষা করছে আল্লাহ নবী সাল্লাম বলছেন ফন ফালাতাত মিনহু ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু আইসা মিনহা ফাতা সাজারাতান সে গাছের তলায় আসলো ফাজাফি দিল্লিহা গাছের ছায়া এসে শুয়ে পড়লো কদ আইসামিন রাহিলাতিহি ফাবাইনামা হুয়া কাযালিক এরকম সে চোখ বন্ধ করে আবার খুলে আবার বন্ধ করে আবার খুলে মৃত্যুর প্রহর গুনছে হঠাৎ করে দেখছে দা হুয়া বিহা কায়েমাতুন ইনদাহু হঠাৎ চোখ খুলে দেখে তার উট তার খাবার পানি সব সহ তার সামনে দাঁড়ানো আছে লাভ দিয়ে উঠে সে উটের লাগাম ধরল সুম্মা কালামিন সিদ্ধাতিল ফারহে অতবর সে অত্যন্ত খুশি হয়ে প্রচন্ড আনন্দে আনন্দের আবেগ এসে বলল আল্লাহুম্মা আংটা আব্দি ওয়ানা রব্বুক হে আল্লাহ আমি তোমার রব তুমি আমার গোলাম কি বলছে আল্লাহ আব্দি হে আল্লাহ তুমি আমার গোলাম আল্লাহকে বলছে কি তুমি আমার গোলাম ও আনা রব্বুক আর আমি তোমার রব কয়টা কুফুরি একদিকে সে রব দাবি করেছে তারপরে আবার আল্লাহকে গোলাম বানিয়েছে এটা সে বলেছে ইচ্ছা করে বলে নাই পীর সুফিরা এটা যে দলিল পেশ করে চরমনাই পীর আমার বক্তব্যের কাউন্টারে তাদের বইতে লেখা আছে আল্লাহর আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র পুত্র ছিল তাও নিয়ে গেল ছিল একটা নাতি বারো বছরে নাতিটি গাভী পালন করে দুগ্ধ পান করাইয়া একে বাঁচাইয়া রাখতো তাও নিয়ে গেল এই জন্য মাহবুদের দরবার থেকে জোর পূর্বক রুহু ছিনে নিয়ে আসছি মাহবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো আন্দাজ নাই এটা যখন আমি আপত্তি করলাম এটার কাউন্টারে জবাব দিয়েছে এই হাদিস দিয়ে এই তো উল্টা বলল আল্লাহকে গোলাম বলল নিজের রব দাবি করলো আমার ভাইয়েরা ওই পীর সাহেবের বইটাও দেখবেন আর বোখারির হাদিসটাও দেখবেন ওই পীরের বইতে ওই পীরকে বলা হয়েছে আফসোস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হও সে বলল আমি আবার মাবুদের কাছে কি জিজ্ঞেস করবো তার আন্দাজ নাই আর এইখানে হাদিস দেখেন এখানে বলা আছে আখতা আমিন সিদ্দাতিল ফারাহে অতি আনন্দে সে ভুল করে ফেলেছে কি করেছে এখানে ভুল করে ফেলেছে আর ওখানে তাহলে বুঝতে হবে পীর সুফিরা কেউ আল্লাহর দারিদ্র থাপ্পর মারে কেউ আল্লাহর আন্দাজ নেয় আপত্তি করে কোরআন পরিষ্কার বলেছে আল্লাহর কোন কাজে কারো আপত্তি করার সুযোগ নেই আল্লাহর আন্দাজ নাই বলা যাবে না আল্লাহ বলছেন কুল্লু সেই হুফি ফিল কদর আল্লাহ তারা সব কিছু পরিমিত ভাবে আন্দাজ মতো সৃষ্টি করেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে প্রশ্ন করবে আল্লাহ আন্দাজ নাই জেনে শোনে আল্লাহর উপরে আপত্তি করবে সে ব্যক্তি নিঃশাস্তিক হতে পারে খ্রিস্টান হতে পারে এহুদি হতে পারে মূর্ত হতে পারে আল্লাহর হতে পারে না পরিষ্কার আকিদার বিষয় আল্লাহর দিন কিনে তুচ্ছতাচ্ছিল্য করছে আমি মনে করি ওই শাহাবাগের নাস্তিকেরা আল্লাহকে গালি দিয়ে যেরকম নাস্তিকের মোরতাদ হয়েছে অলিয়ার বুজুর্গ নাম দিয়ে যে পীরেরা আল্লাহকে বলেছে আল্লাহর আন্দাজ নাই মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তারা সমান ঘরে মোরতাদ হয়েছে এই হাদিসে আল্লাহর নবী এরপরে বলছেন এই মুসাফের পথিক সীমা লঙ্ঘন করেছিল এরপরে তবা করে যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ সুবাহান ওই পথিক মুসাফের ব্যক্তি উঠ পেয়ে যত খুশি হয়েছে তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় অনেক বেশি আসাদ্দু ফারহান লাল্লাহু অবশ্যই আল্লাহ সুবাহান আসাদ্দু ফারহান বেশি আনন্দিত হন বেতাওবাতে আব্দিহি তার বান্দা তবা করলে পরে যখন সে গুণা করে আল্লাহর কাছে ফিরে আসে কি সুন্দর উদাহরণ দিয়েছেন ভাইয়েরা আমার নৈরাশ হওয়া যাবে না গুণা করার জন্য উৎসাহিত করছেন আবার খুব খেয়াল রাখতে হবে গুণা যদি হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করবেন এই জন্য আশাবাদী হওয়া আর গুণা করার খেয়াল আসতে পারবে আমি যে গুণা করে তবা করব তার সুযোগ কোথায় যদি মারা যায় কি হবে তাহলে নকশকে এভাবে বুঝ দিবেন নতুবা এই হাদিসগুলো শুনলে আবার শয়তানের একটা ধোকার মাধ্যম বানায় হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ যে হাদিসটা আগে বললাম সেটা ছিল সাত হাজার একশো ছত্রিশ নাম্বার হাদিস মুসলিমের মুসলিম প্রায় দশ বারো বার হাদিসটা আছে এরপরে আর একটা হাদিস শুনুন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলছেন আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত কানা ফিমান কানা কাবলাকুম রজুলুন কতালাতে সাহাতাম ওয়া তাসঈনা আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তোমাদের পূর্বের উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন ছিল যে নিরানব্বইটা খুন করেছে কয়টা খুন করেছে অন্যায় ভাবে নিরানব্বইটা খুন করেছে ফাসাল আন আলামী আহাদিল আরবে সে ব্যক্তি একজন আলেমের কাছে জিজ্ঞেস করলো তার জানা মতে ছিল ভালো আলেম ফাতাহু فقال إنه قتل تسعة وتسعين نفسا فهل له من توبة বলল যে আমি তো নিরানব্বইটা খুন করেছি অন্যায় খুন আমার কি তবার কোনো সুযোগ আছে ফকল আল্লাহ ওই আলেম বলল না তোমার তো আবার কোনো খবর নাই তোমার আবার কোনো দরজা খোলা নাই মাস্তান নিরানব্বইটা হত্যা করেছে কোনো সাক্ষী নাই এখন এটা হুজুর সাক্ষী হয়ে গেল কাজে একেও রাখা যাবে না একে দিয়ে একশো পূরণ করলো ফাকাতালাহু তাকে হত্যা করলো ফাকাম্মালাবিহি মিয়াতান একশো পূর্ণ করলো সুম্মা সাআলা আন আলামে আহালিল আরদে এরপরে সে লোকদেরকে জিজ্ঞেস করলো এই জমিনের সবচেয়ে বড় আলেম কে আছে ফাদুল্লাহ আলা রজুল আলিমিন লোকেরা একজন আলেম সম্পর্কে বলল অমুক ব্যক্তি অমুক জায়গায় সে বড় আলেম তার কাছে যাও ইন্নাহু নাফসিন সেখানে গেল গিয়ে বলল আমি তো একশো হত্যা করেছি আমার তওবার কোনো সুযোগ আছে কি ফাকালা নাম এ আলেম বললেন হ্যাঁ যত বড় অন্যায় করো যত পাপ করো আল্লাহ মাফ করবেন কোরআন বলছে সুরায় জুমার উনচল্লিশ নম্বর সোর আর তিপ্পান্ন নাম্বার বলা হয়েছে কুলিয়া ইবাদিয়াল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি জানিয়ে দিন ইয়া ইবাদিয়াল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম ওহে আমার ওই সকল বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছ রহমাতিল্লাহ খবরদার তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না জামিয়া আল্লাহ তারা তোমাদের সব গুণা ক্ষমা করে দিবেন কত নাম্বার চূড়া জুমার উনচল্লিশ নাম্বার সুর আর তেপ্পান্ন নাম্বার আয়াত জামি আন সব গুণা ক্ষমা করে দিবেন আল এম সাহেব বলে দিলেন সব গুণা ক্ষমা করে দেওয়া হবে এরপরে বললেন তালিক কাজা ওয়া কাজা তুমি এখন অমুক জায়গায় চলে যাও সাইন্না বিহা উনা সাইয়া আবুদুন আল্লাহ সেখানে একদল মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে ফা ফাবুদিল্লাহ মাহুম তুমি ওদের সাথে গিয়ে ইবাদত করো ওয়ালা তারজিলা আরো দেখা তুমি তোমার জমিনে ফেরত যেও না ফাইন্নাহা আরদু সইন ওটা অন্যায়ের জায়গা ফানতালাকা লোকটা সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হলো কিছু দূর যাওয়ার পরে মৃত্যু হয়ে গেল মৃত্যুর সঙ্গে সঙ্গে দুই দল ফেরিস্তা এসে হাজির ফাখতাসামাত ফিহি মালাকুর রহমাতি ওয়া মালাইকাতুল আযাব একদিকে জাহান্নামের ফেরেশতারা এসে হাজির তারা বলছে এই লোক যদিও তবার জন্য বের হয়েছে গন্তব্যস্থলে যেতে পারে নাই অতএব তাকে জাহান নামে নিতে হবে আর একদিকে মালায়কাতুর রহমা রহমাতের ফেরেস্তা জান্নাতের ফেরেস্তারা বলছে সে তবার জন্য বের হয়েছে আল্লাহর রাস্তায় বের হয়েছে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তবা করার জন্য পীরের হাতে হাত দেওয়ার দরকার নেই তবা করার জন্য বীরকে ভ্যাট দেওয়ার দরকার নেই তবা করার জন্য নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কোন খানকায় যাওয়ার দরকার নেই মজারে যাওয়ার দরকার নেই দরগায় যাওয়ার দরকার নেই সে তবার জন্য বের হয়েছে তবা হয়ে গেছে দুই দল ফেরেস তখন ঝগড়া লাগলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়া হলো দেখো সে যেখান থেকে রওনা করেছে সেই জায়গা কাছে না যেখানে যাবে সেই জায়গা কাছে যদি ওই জায়গা কাছে হয় তাহলে সে জান্নাতি আর নিজের বাড়ি কাছে হলে সে জাহান্নামি মাপও দেখো কোন দিক কাছে আল্লাহ নবী সাল্লাহি ওয়াসাল্লাম বলছেন মূলত তার নিজের বাড়ির এলাকা কাছে ছিল সেই হিসেবে জাহান্নামি হয় কিন্তু আল্লাহ সুবাহ জমিনকে হুকুম দিলেন ওর বাড়ির দিকের জমিন তুমি লম্বা হয়ে যাও ওই আলেমের ওই যে আল্লাহ ওয়ালাদের যা জমিন সেখানে কাছে হয়ে যাও তার জন্য জমিনকে ছোট করে দেওয়া হলো মাপা হলো দেখা গেল যে তার নিজের বাড়ির চেয়ে ওই লোকদের যেখানে যাওয়ার কথা সেখানে জমি কাছে হয়ে গেছে আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন্না রহমাতি সবাকত গদবি আমার রহমত সবসময় আমার গ্রাগের উপরে গদবে বিজয় লাভ করে এখানে বিজয় লাভ করবেন না বিজয় লাভ করেছে ভাইয়েরা আমার হাদিসটা বোখারিতে আছে মুসলিমে আছে হাদিসের প্রায় কেতাবে আছে সহি বোখারির তিন হাজার চারশো সত্তর নম্বর হাদিস সহি মুসলিমের সাত হাজার একশো চুরাশি নম্বর হাদিস মা মাজার দুই হাজার ছয়শো বাইশ নম্বর হাদিস এছাড়া অনেক কিতাবে আছে সহি হাদিস প্রমাণিত হল যত অন্যায় করুক যত গুণা করুক যতক্ষণ পর্যন্ত গড়গড়া শুরু না হয়ে যাবে ফেরাউনের মতো মৃত্যু লক্ষণ শুরু না হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত তবার দরজা খোলা আছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম নিজেও তবা করতেন বুখারি শরীফের ছয় হাজার তিনশো সাত নম্বর হাদিস আবু হোরারা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররাতান আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারের চেয়েও বেশি আল্লাহর কাছে তবা এবং ইস্তেকফার করি যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা কোরআন বলছে লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাখারা হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী নিজের ব্যাপারে বলছেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারের চেয়েও বেশি তবা ইস্তেকফার করি তাহলে বুঝে গেল আমাদের প্রত্যেকটা মমিনেরও সবসময় তবা ইস্তেকফার করা উচিত হাদিসটা সহি বোখারির ছয় হাজার তিনশো সাত নম্বর হাদিস তবার জন্য কোনো ভায়া দরকার নেই তবার জন্য কোনো মাধ্যম দরকার নেই শিক্ষক দরকার অনেকে পার্থক্য বুঝতে পারে না পীরের মুরিদরা প্রশ্ন তুলে আল্লাহর নবী ওহি প্রাপ্ত হয়েছেন জিব্রাইলের মাধ্যমে আপনার মুসল্লিরা তাওহিদের জ্ঞান অর্জন করছে আপনার মাধ্যমে এই তো মাধ্যম আছে কে বলেছে মাধ্যম নেই আপনাদেরকে মনে রাখতে হবে একটা হচ্ছে শিক্ষক শিক্ষার মাধ্যম আর একটা হচ্ছে এবাদতের মাধ্যম শিক্ষা ক্ষেত্রে মাধ্যম আছে শিক্ষক প্রয়োজন কিন্তু জেনে রাখবেন এবাদতের ক্ষেত্রে বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো ভায়া মাধ্যম গ্যাস লাগাবেন না সিলেটের ভাষায় ব্যাঙ্গা লাগাবেন না ব্যাঙ্গা লাগায় সিলেট গেলে শোনা যায় একটা শব্দ কি যখনই কেউ প্যাস লাগাকে ব্যাঙ্গা লাগাবা না এরা ব্যাঙ্গা লাগাচ্ছে আল্লাহর নবী ওহি প্রাপ্ত হয়েছেন জিব্রাইলের মাধ্যমে এবাদত করার সময় কি জিব্রাইলের মাধ্যমে দোয়া করতেন বলতেন যে আমি আমার কলম মতবাজ্য করছি জিব্রাইলের দিকে জিব্রাইলের কলম আল্লাহর দিকে অতএব আল্লাহর দিকে এটা করেন নাই এই পার্থক্য মনে রাখতে হবে দিন পেয়েছি নবীর মাধ্যমে কিন্তু নবীকে মাধ্যম করে সাহবায়কেরাম দোয়া করেন নাই নবী জিব্রাইলকে মাধ্যম করে দোয়া করেন নাই জিব্রাইলের দিকে কলম মতবাজ্জু করেন নাই বরং আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে ডায়রেকে বাদত করবে না বুধু আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই ডাইরেক্ট ভাই আমার তোমার ইয়াকা কাফে খেতাব সম্বোধন সূচক শব্দ তোমার এবাদত করি তোমার এবাদত করি তোমার ই এবাদত করি অন্য কারণ না তোমার এবাদত করি সাথে পীর আছে তাও বলা হয় না ইয়া কা কেবলমাত্র তোমারই এবাদত করি অন্য কারো করি না কোন ভাইয়া মাধ্যম আছে তোমার কাছে ই সাহায্য চাই সাহায্য চাই কার কাছে ভাইয়েরা আমার এবারে কোরআনের আহ্বান শুনুন আল্লাহ কি সুন্দর করে আহ্বান করছেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم তোমাদের রব ঘোষণা করছেন রব্বকুম বলার কি প্রয়োজন প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেয় তখন অনেক সময় বলে ফেলে প্রধানমন্ত্রী বলছি আমি বলছি বললেই চলতো প্রধানমন্ত্রী বলছি কেন বললেন তার এই কথাটা সাধারণ কোনো কথা না প্রধানমন্ত্রী হিসেবে বলা হচ্ছে আল্লাহ সুবহান এখানে অকাল রব্বুকুম বলে ইঙ্গিত করছেন এই ঘোষণা অন্য কারো না তোমাদের রবের ঘোষণা লাকুম তোমরা আমাকে ডাক দামে তোমার ডাকে সারা দিব লাকুম আমাকে ডাক দাও তোমার ডাকে সারা যখন ভাই আমার আছে ডাক দাও আমাকে আস্তাজিবি লাকুম আমি তোমার ডাকে সারা দেব সৌরায়ে গাফের চল্লিশ নম্বর সৌরার ষাট নম্বর আয়াত গাফের সুরার নাম আর একটা আছে আলমোমিনুন এই জন্য পেস লাগানোর সময় আলমোমিন চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত অকাল তোমাদের রব ঘোষণা করছেন লাকুম তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দিব এরপরে আল্লাহ সুবহানাহু সুরায় নেশা নেসা চার নম্বর সূরার একশত দশ নম্বর হাতে বলছেন মাই আমাল সু আনাউ ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ يجد الله غفورا رحيما من يعمل سوءا যে ব্যক্তি অন্যায় কাজ করলো আও ইয়াজলিম নফসাহু অথবা নিজের উপরে জুলুম করলো অত্যাচার করলো গুণা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে তাহলে আল্লাহ মাফ করবেন না তীর ছাড়া আল্লাহ কি বলছেন শুনুন আল্লাহ সুবাহ বলছেন যে ব্যক্তি অন্যায় করল পাপ করেছে অথবা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে অতপর আল্লাহর কাছে করে ক্ষমা চায় ইয়াদিদিল্লাহ রাহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়ালু পাবে গফুর আর রাহিমা খালি ক্ষমা করবেন তা না ক্ষমাও করবেন দয়াও করবেন ক্ষমাও করবেন দয়াও করবেন ক্ষমা করে দিল যাও মাফ করে দিলাম এতে কি হবে আল্লাহর দয়াও তো লাগবে অনুগ্রহ লাগবে আল্লাহ বলছেন আর সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে আল্লাহ ধিক্কার দিয়ে ফেলে দিবেন না মাফ করতে চান না এরকম বিষয়টা না আমরা কার কথা মানব আল্লাহর কথা না পীর কথা পীর বলল অসংখ্য গুণা করার ফলে আল্লাহ মাফ করতে চান না পীর না বললে আর আল্লাহ বললেন যত অন্যায় করেছে গুণা করেছে অতপর আল্লাহর কাছে করে ক্ষমা চায় তওবা করে আল্লাহ তারা বলছেন ইয়াজিদিল্লাহ রহিমা সে অবশ্য অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে কি পাবে কোরআনের আয়াত বিশ্বাস হয়তো নাকি বিশ্বাস যদি কারণ না হয়